বন্ধুরা ঘুম থেকে ওঠো দূরে মিনার থেকে মোয়াজিনের আজান শোনা যাচ্ছে এক্ষুনি ভোর হয়ে যাবে আর ঘুমিয়ে থেকো না নইলে যে সূর্য ওঠায় দেখতে পাবে না হাজার রকম ভোরের পাখির কিচিরমিচির শব্দও শুনতে পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না হরে রকম ভোরের পাখি প্রাণ খোলা গান কিচিরি মিচির হরে রকম ভোরের পাখি প্রাণ খোলা গান কিচিরি মিচির আদৌ শোনা যাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না মুয়াজিনের আজান খুকু এবার দু চোখ খোলো মুয়াজ্জিনের আজান দেয়া হলো খোকা খুকু এবার দু চোখ খোলো আর মোরা দাও একটু বসে কলমা পড়ে নাও হরসে আর মোরা দাও একটু বসে কলমা এসে অজু করার আগে কিন্তু কিছুই তুমি খাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না ভোর বিহানে নামাজ পড়া কি যে ভীষণ মজা নাও চেখে নাও সে স্বাদ তুমি ঝেড়ে ফেলে সবাল সেমি নাও চেখে নাও সে স্বাদ তুমি ঝেড়ে ফেলে সবাল সেমি কোরআন পড়ার আগে কিন্তু কোনো গানি গাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না খুলিস না চোখ আরেকটু চোখ বুঝ ভোরবেলাতে কুমন্ত্রণার শয়তানি দেয় কায়দা করে নানান ছলে গায়ে পড়ে শয়তানি দেয় কায়দা করে নানান ছলে গায়ে পড়ে তবু তুমি ঘুমিয়ে কিন্তু মোটেই থাকতে চাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না হরে রকম ভোরের পাখি প্রাণ খোলা গান কিচির মিচির হরেক রকম ভোরের আদৌ শোনা যাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না